পিস টিভি বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন নাহমদহু বানুসল্লি আলা হিল করিম পিস টিভির দূরের কাছের সুপ্রিয় দর্শক শ্রোতা বৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি বর্তমান আধুনিক সভ্যতা এবং এর যে সমস্ত সংকট ও সমস্যা মানব জীবনকে জর্জরিত করে তাদের মূল্যবোধ বিশ্বাসকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে এবং মানুষের জীবনে নেমে আসছে এক চরম হতাশা এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আপনাদেরকে আলোচনায় অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সঙ্গে যেসব ইসলামী চিন্তাবিদ বিশেষজ্ঞ ব্যক্তিগণ আমাদের স্টুডিও উপস্থিত হয়েছেন আলোচনা উপস্থাপন করার জন্য আমি শুরুতেই তাদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আমার ডানে আছেন প্রফেসর ডক্টর লুকমান হুসাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সাথে আছেন শেখ ইউসুফ আব্দুল মজিদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং আমার পাশে আছেন শেখ শহীদুল্লাহ খান মাদানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্ব পালন করছি আমি আহমদুল্লাহ বর্তমান সভ্যতা তথা আধুনিক সভ্যতা আমরা যাকে বলি modern days and modern civilization এই যে আমাদেরকে এগিয়ে দিয়েছে এক চমৎকার বিশ্বে যেখানে চোখ ধাঁধানো আবিষ্কার জীবন উপকরণ মানুষের জীবনকে করেছে অনেকাংশেই সহজলভ্য এবং সহজ সাধ্য সহজ কথা যেখানে বলা যেতে পারে যে জীবনে যেখানে বিজ্ঞান এনে দিয়েছে এক গতিবেগ অথচ সেখান থেকে কেড়ে নিয়েছে আমাদের জীবন থেকে আবেগ তথা মূল্যবোধ এই বিষয়টিকে আমরা আজকে বিশ্লেষণ করার চেষ্টা করব যে কিভাবে আমাদের প্রাত্যহিক জীবনে বর্তমান আবিষ্কার সংকটের পর্যায়ও সৃষ্টি করছে আমি শুরুতে আসব আমাদের প্রফেসর ডক্টর লোকমান সাহেবের কাছে যে বর্তমান সভ্যতা আমাদের চলমান জীবনে কি কি সংকটের বা সমস্যার সৃষ্টি করছে যে সভ্যতার হাজারো উন্নতি হাজারো অগ্রগতি আমাদের অনস্বীকার্য বিষয় কিন্তু তার সাথে সাথে আমাদের এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে যেটা আমাদের নেতিবাচক দিকগুলোকে সামনে নিয়ে আসতেছে যেমন আমরা যদি দেখি যে এই সভ্যতার আহ্বানে অথবা এই সভ্যতার অবদানের কারণে আজকে সামাজিক যেই পরিমণ্ডল থাকার কথা ছিল পারিবারিক যে বন্ধন থাকার কথা ছিল মানুষে মানুষে তার মানবিক যে মূল্যবোধগুলো আরও উত্তর উত্তর সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার সুযোগ ছিল সেগুলো না হয়ে কি হয়ে গেল যে একটা মানুষ আর একটা মানুষকে মানবিক যে মূল্যবোধে বিচার করার দরকার সেটা আজকে করতে পারছে না আজকে পরিবারের যার সবচেয়ে বেশি অবদান যে পরিবারটাকে গড়ে তুলল তিলে তিলে তার শ্রম সাধনা সব কিছু এখানে ব্যয় করলো একটা সময় আমরা দেখতেছি এই সময় যে আধুনিক সভ্যতার সামাজিক বেষ্টনীতে বসবাস করার জন্য ওই লোকটা ওই মানে পিতা পিতা হচ্ছে এটা না দিয়ে পারছে না এই সময়ের সামাজিক অবকাঠামোটা এমন করে তৈরি করতে হচ্ছে যে ওখানে না দিয়ে পারছে না ঠিক এইভাবে যেখানে যৌথ ফ্যামিলিতে বাস করলে যে একটা শিশু বাল্যকালে শৈশবকালে সে কোথায় শিখবে এই সমাজে মানবিক মূল্যবোধগুলোর চর্চা কোথায় হবে পরিবারে হবে কিন্তু সেখানে যদি আপনি এই যৌথ ফ্যামিলির কোনো অবকাঠামো না রাখেন আজ এত কর্মমুখর হয়ে পড়ছে মানুষ এত কর্মব্যস্ত করে দিয়েছে এই সভ্যতা মানুষকে যে কোনো ফুরসত নাই তার আপন সন্তানকে যে লালন পালন করবে একটু সময় দিবে এই সুযোগ পাচ্ছে না এইভাবে হাজারো সংকট শিক্ষা কেন্দ্রে আপনি যান বিশ্ববিদ্যালয়ে যান স্কুল কলেজ যান সেখানে দেখবেন যে শিক্ষিত হয়ে মানুষ তার সুশিক্ষা অর্জন মানে আমরা ডক্টর সাহেব এই একটা সংকটের ভিতরে থাকি যে আধুনিক সভ্যতা আপনার কাছ থেকে যেটা স্পষ্ট আমরা পেলাম সেটা হচ্ছে যে পরিবারের উপরে যে প্রভাব ফেলছে ধন্যবাদ এই বিষয়ে আমরা একটু শেখ ইউসুফ আব্দুল মজিদ আধুনিক সভ্যতাকে কি আপনি মনে করছেন যে আমাদের পরিবার ধ্বংসের জন্য বা সামাজিক বা ফ্যামিলি ভ্যালুজ যেটা আছে এইটাকে চুরমার করে দিচ্ছে এটাকে আপনি মনে করছেন যেটা বাস্তবতা আমাদের সামনে ফুটে উঠেছে আধুনিক সভ্যতা মানে হচ্ছে জড়বাদী সভ্যতা বস্তুবাদী বস্তুবাদী সভ্যতা যে ম্যাটেরিয়ালিস্টিক সিভিলাইজেশন যেখানে মানুষ জীবন ছাড়া অন্য কিছু বুঝে জীবন জীবন এবং জীবনের সুখবাদ জীবনকে ভোগ করা আনন্দ দিয়ে ভরে দেওয়া এবং এই আনন্দ নিজস্ব চিন্তা চেতনার ভিতর দিয়ে যেটা হতে পারে তো সেই সমস্ত ক্ষেত্রে যেরকম আমি যখন নিউ ইয়র্কে ছিলাম তখন আমি দেখেছি যে একটা রেস্টুরেন্টের মধ্যে লেখা আছে এনজয় লাইফ এভরি ডে মানে প্রতিটা দিন every enjoy life every day every moment every second যে তোমার জীবনের প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড তুমি লাইফ এনজয় করো এনজয় করো তো এনজয় করার জন্য যখন সে আগায় তখন সে he become like promiscuous যে সে অনিয়ন্ত্রিতভাবে হ্যাঁ, অনিয়ন্ত্রিতভাবে আগাচ্ছে হ্যাঁ, আগাচ্ছে এবং উপকরণগুলো তাকে এইভাবে যোগান দেওয়া যোগান দেওয়া হচ্ছে যেহেতু আধুনিক সভ্যতা এবং জড়বাদী সভ্যতা বস্তু বিলাসের হ্যাঁ, জীবন তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজন যুবক যখন অনিয়ন্ত্রিতভাবে তার প্রমিসকিউটি বা এরকম কোনো নিয়ম নীতি ছাড়া যার যৌবনকে যখন ব্যবহার করতেছে তখন তার যৌবনও অকালেই ধ্বংস হয়ে যাচ্ছে ধ্বংস হচ্ছে এবং এখানে আরেকটা বিষয় যে সে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আর তার পরিবারের বন্ধনে সে থাকতে চাচ্ছে না থাকতে চাচ্ছে না এটা আমরা বলতে পারি যে বর্তমান সভ্যতার সবচেয়ে বড় একটি সংকট যে এই যে প্রতিটি মোমেন্ট এনজয় করো তাই না প্রতিটি মানে দিন ভোগ সর্বস্ব করে দিলে উন্নত বিশ্বের যে আজকে এরকম ওখানে যে ফ্যামিলি টাই বা সম্পর্ক নেই তা নয় আঠারো বছর পর্যন্ত হ্যাঁ, বাচ্চারা মেয়েরা ছেলেরা তার মা বাবার সঙ্গে থাকে কিন্তু আঠারো বছর হওয়ার আগেই ওই ছেলে মেয়ে তারা প্রহর গণতে থাকে যে কখন আমার আঠারো বছর পূর্ণ হবে মুক্তি তখন আমি স্বাধীন হয়ে যাব তখন I can enjoy my life as I like যে আমার আচ্ছা, ইচ্ছা মতো আমার জীবন আমি ভোগ করতে পারবো হ্যাঁ। তো এর মাধ্যমে যেহেতু এটা অলৌকিক জীবনে এমনকি আমি একবার ট্রেনে চলছিলাম তখন একজন খ্রিস্টান যুবক সে অত্যন্ত গুরু গম্ভীর কণ্ঠে আখেরাতের বিষয়ে আলোচনা করতেছিল এবং মৃত্যুর পরের জীবন এই সমস্ত জিন অ্যাডাল্টারি সম্পর্কে বলতেছিল আচ্ছা। যে is big crime that will bring punishment যেরকম শাস্তি আনবে কিন্তু আমি দেখছিলাম যে ট্রেনের সাবওয়েতে যুবক যুবতীরা তারা সেগুলো উপহাস করতেছিল তাকে পরকালীন আলোচনাটাকে তারা উপহাস্য হিসাবে তারা এটাকে প্রত্যাখ্যান করতেছিল এবং তাকে বলতেছিল সেক্স ক্লাস এটা সেক্স ক্লাস না তুমি এখানে কি সেক্সের কথা বলো <laughs> এরকম ভাবে তারা বলতেছিল এরকম সর্বস্ব হয়ে যাওয়ার কারণে হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ আমাদের শাইখ ইউসুফকে একটু শহীদুল্লাহ খান মাদানির কাছে আসব যে পরিবার ইসলাম ধর্মে বিশেষ করে এই যে ইসলামিক সভ্যতা আমরা যেটাকে বলবো যে আধুনিক সভ্যতা পাশাপাশি ইসলামিক সভ্যতা এই সভ্যতায় একটি পরিবারকে কি গুরুত্ব দেওয়া হয়েছে আমরা একটু শেখ শহীদুল্লাহ খান মাদানির কাছ থেকে জানব আধুনিক সভ্যতার নামে এত কর্মচঞ্চল্যতা সৃষ্টি করা হয়েছে যেটার পারিবারিক জীবনে যে এত বড় প্রভাব পড়ে সেটার একটা আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে সম্প্রতি একটা ঘটনা পেপার পত্রিকাও প্রকাশ হয়েছে সেই আমেরিকার এক মহিলা হ্যাঁ। তিনি কি করেছেন তিনি তার ছয় মাসের ছোট বাচ্চা এই ছোট বাচ্চাকে নিয়ে এসে অফিস করার জন্য তিনি খুব দ্রুত একেবারে অস্থির হয়ে অফিসের জন্য ছুটেছেন গাড়ি থেকে নামার সময় বাচ্চাকে গাড়ির ভিতরে রেখে দিয়েছেন তিনি রেখে দিয়ে সময় মনে নাই এত চাঞ্চলতা তার এত কর্মব্যস্ততা অফিস শেষ করে দীর্ঘ সময় পর আবার আসে যখন গাড়ি খুলছে বাড়ি যাওয়ার জন্য মানে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত অফিসের কাজে এত ব্যস্ত ছিল যে তার শিশুটির কথা মনেও মনেও করতে পারেনি আর যখন সে গাড়িতে ফিরে এসেছে তখন মারা গেছে এর মধ্যে মারা গেছে বাচ্চা জি জি তাহলে এটা একটা করে দিচ্ছে আমাদের এই আধুনিক পারিবারিক কত শান্তি নিয়ে আসতেছে না পারিবারিক এক অশান্তির আগুন জ্বালিয়ে দিচ্ছে এখানে একটা ঘটনা আমি আরও সংযোজন করতে পারি এটা হচ্ছে যে আমেরিকাতে আর একটা ঘটনা এরকম ঘটছিল যে চাঞ্চল্য এত বৃদ্ধি পেয়েছে কর্মচাঞ্চল্য ব্যস্ততা নিজের বাচ্চা নেওয়ার সময় নাই জি হাজবেন্ড আছে কিন্তু বাচ্চা নিয়ে বাচ্চা নিলে পরে সেটা আবার অন্তরায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে কাজে চাকরির ক্ষেত্রে সৃষ্টি করবে এই জন্য বাচ্চা নেওয়ার সময় নাই কিন্তু বাচ্চার নিতে হবে বাচ্চার ভালোবাসা এটা তো মহিলাদের একটা একটা বাসনা মাতৃত্বেই হ্যাঁ, যে মাতৃত্ব বোধ যার কারণে তিনি ঘুরতে ঘুরতে এক মহিলাকে দেখেছেন পেটে বাচ্চা আছে তো চিন্তা করলেন যে বাচ্চাটা আমার কি করে হয়ে যায় তো ওই মহিলার যে বাচ্চা প্রেগনেন্ট মহিলা তার বাসায় গিয়েছেন তার কুকুর আছে যে কুকুর কেনার বাহানা দিয়ে যে তার আপনার কুকুরটা আপনি সেল করবেন কিনা তো এই সমস্ত সূত্র ধরে বাসায় গিয়ে সেখানে মহিলার থেকে অপারেশন করে বাচ্চার ওখান থেকে সে নিয়ে আসছে নিয়ে এসে আর মহিলাকে তো হত্যা করছে হত্যা করে বাচ্চা নিয়ে এসে আবার নিজের হাজব্যান্ডকে শুভ সংবাদ দিয়েছে যে তোমার ইউ গাট এ সান তোমার একটা সান হয়েছে বাচ্চা হয়েছে তো এরকম অনেক মর্মান্তিক জীবন অমানবিক আচরণ অমানবিক আচরণ সন্তান ধারণ করার এই ব্যস্ততম সভ্যতার সময় সুযোগ নেই আমাদের এই আধুনিক সভ্য যুগের মহিলাদের সন্তান ধারণ করবে সন্তান গর্ভে নিবে এবং তাকে সময় দিবে এতটুকু সময় পর্যন্ত নেই তো এই সভ্যতা বাস্তবতা তো মানুষের ভিতরে এক চরম হতাশাই সৃষ্টি করতেছে বিশ্বব্যাপী আমরা যখন দেখছি যে মানুষের ভিতরে যত তারা বস্তু দিয়ে শান্তি খুঁজতেছে আসলে তারা প্রকারান্তরে এই অশান্তিকে ভুলে থাকার প্রয়াস ডক্টর সাহেব এই বিষয়টা আপনি মনে হয় ভালো বলতে পারবেন আজকের এই সভ্যতার যে কুফল পরিবারের উপর ইসলামে পরিবারকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে একটা সন্তানকে গড়ে তোলার জন্য জি শিশুকে বড় করার জন্য এবং তাকে মানবিক যে গুণাবলীগুলো আছে সেটা চর্চা করে সেটা বিকশিত করার জন্য সবচেয়ে উত্তম প্রতিষ্ঠান হলো তার পরিবার পরিবারেই সেটা লালিত পালিত হবে পরিবারের কাছে সে যত সহজে বিষয়গুলো আর্ন করতে পারবে শিখতে পারবে অন্য কোথাও যে কিন্তু এত সহজভাবে এগুলো পারবে না সম্ভব হবে কারণ ওই সময়ে তার যে মানসিকতা মেন্টালিটি তার যে মানুষের স্ট্রেংথ মানব তার বুদ্ধি বিবেকের সেটা অন্য কারো কাছে যে অত সহজভাবে সে মিশতেই পারবে না যার জন্য তার পিতামাতার কাছে যত সহজে প্রতিদিন একটা একটা করে শিক্ষা সংস্কৃতির বিষয়গুলো শিখবে এটা অন্য কোথাও কিন্তু পারছে না এই জন্য ইসলাম আমরা দেখি যে এই সময়টাতে পিতার জন্য কিছু দায়িত্ব দিয়েছে মার জন্য কিছু দায়িত্ব দিয়েছে সন্তানাদির জন্য কিছু দায়িত্ব দায়িত্ব কর্তব্য সেখানে আছে সেখানে যেমন শুধু একটা নামাজ বা সালাতের কথা আমরা যদি উদাহরণ হিসেবে হাদিসে পেশ করা হয়েছে যে তাকে সাত বছর থেকে তুমি এই একটা মহৎ কাজের জন্য তাকে উৎসাহিত করতে থাকো বাচ্চাদের পরিবারটাই হচ্ছে তার চরিত্র চরিত্র গঠনে আমরা একটু পরে আপনার কাছে আসব সম্মানিত দর্শক শ্রোতা সময় হয়েছে আমাদের ছোট্ট একটি বিরতি নেয়ার বিরতির পর আমরা আবার অনুষ্ঠানে ফিরে আসব আশা করি আপনারা আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনার সঙ্গে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে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 করতে থাকো কিন্তু দশ বছর যখন হয়ে যায় তখন তুমি তাকে শাসনে নিয়ে আসো অর্থাৎ তখন তোমার অর্ডার যদি ফলো না করছে তখন তুমি তাকে শাসন করে হলেও ওই জিনিসটাকে বোঝাবার প্রতিপালনে নিয়ে আসার চেষ্টা করো তাহলে এখানে সালাদ যেমন একটা বিষয় আছে এর আরেকটা জায়গায় যদি আপনি যান তাহলে দেখতে পাবেন যে না মানে এই শিশুটা আপনার শাসন কখন সে সহ্য করবে অথবা কখন তাকে দেওয়ার দরকার এরকম একটা বিষয় কিন্তু এখানে আছে যে দশ বছর না হওয়া পর্যন্ত তুমি তাকে কড়া শাসনে বা শাসনের পীড়নে তাকে কিন্তু নিতে পারো না এর আগের যে সময়টা আছে শিক্ষা দেওয়ার বিষয়টা কিন্তু শিখিয়ে দেওয়া হয়েছে আরেকটা হাদিস দিয়ে আমি মানে বিষয়টাকে ক্লিয়ার করতে পারি যে হুজুর সাল্লাহ আলাইসাল্লাম তার এক স্ত্রী ছিল উম্মে সালামা আবু সালমার স্ত্রী ছিল এক সময় আবু সালাম মারা যায় তারপরে বিধবা হয়ে যায় ওনার স্ত্রী হিসাবে সৌভাগ্যবান হন তো ওনার ওই আগের স্বামীর ছেলে মেয়ে সহ বিবাহ হয়েছিল ওই ওরা হজুর সাল্লাহ সাল্লামের কাছে প্রতিপালিত পালক পুত্র হিসাবে ওরা ছিল তো তার একজনের নাম ছিল ওমর ওমর বিন আবু সাল্লামা তো উনি হাদিসটা বর্ণনা করছেন যে আমি হুজুর সাল্লাহ সাল্লামের কোলে বসে আছি আল্লাহ নবী খাইতে বসছেন তো আমি আমার এ শিশু বাৎসল্যের যে কৌতূহল থাকে এই কৌতূহল দিয়ে ওই প্লেটের এদিকে একবার হাত দিচ্ছি ওদিকে একবার হাত দিচ্ছি এভাবে হাত নেড়ে চেড়ে চারিদিক থেকে খাওয়া শুরু করে দিয়েছি তখন হুজুর সাল্লাহ সাল্লাম আমাকে বললেন ইয়া গোলাম সাল্লাম সাম্মিল্লা এ বাবা শুনো ইয়া বোনাইয়া তুমি তো ছোটো আছো তোমার কয়েকটা জিনিস কিন্তু মনে রাখতে হবে বাবা যখন খাওয়া শুরু করবা বিসমিল্লা বলে খাওয়াটা শুরু করো তারপরে তুমি কি করো যে তুমি তোমার ডান হাতে খাওয়া শুরু করো দুই হাতে মাখামাখি করে তুমি এরকম করবা না তোমাকে ডান হাতে খেতে হবে তারপরে এই বড় প্লেটে অনেক কিছু আছে কিন্তু নর্মাল তোমার নিয়ম হলো যে তুমি হকদার হলে তোমার পাশে যে সাইডটা আছে প্লেটের ইয়ালিকা তোমার কাছে যেখানে আছে এখান থেকে খাওয়া শুরু করো অন্য সাইডে যদি যাওয়ার দরকার হয় আরো যারা কেউ থাকে তুমি তাদের কাছ থেকে অনুমতি নিতে পারো অথবা তোমার প্রয়োজন পড়লে তখন তুমি আস্তে আস্তে সেখান থেকেও নিতে পারবা কিন্তু তোমার হকগুলো হলো এরকম তাহলে এটা হলো কি যে একটা শিশুকে তার শিশুবৃত্তি তার মনোবৃত্তি মানসিক পরিচর্যা হ্যাঁ। এটা কিন্তু পরিবারেই করতে হবে পরিবারই হচ্ছে আমাদের ইসলামের দৃষ্টিতে আমাদের গড়ে তোলার সবচাইতে বড় প্রতিষ্ঠান প্রতিষ্ঠান যে দুইটা উদাহরণ আসছে যে শিশু বয়সে তাকে কিভাবে গড়ে গড়ে তুলতে হবে অথচ বর্তমান সভ্যতা এই পরিবারকেই কি করতেছে ভেঙে দিচ্ছে তাই না ছেড়ে দিচ্ছে হ্যাঁ। এখানে আসলে ইসলাম ইসলামের বিষয়গুলি যদি আমরা চিন্তা করি শান্ত মস্তিষ্কে কোনো সন্দেহ নাই বাধ্য হব আমরা সেগুলিকে মেনে নিতে এবং যতই আধুনিকতা আমাদের সামনে আসুক না কেন সেগুলি আসলেই আধুনিকতার নামে আমাদের আরো সংকট আরও সমস্যা সৃষ্টি করারই একটা বিষয় সেটাই কারণ ইসলাম একটা পরিবার যে একটা মানুষ যখন একটা প্রাপ্তবয়স্ক হয়ে যায় ছেলে হোক বা মেয়ে হোক এরপর তাদের মাঝে একটা সৃষ্টিগতভাবে একটা স্বাদ জাগে একটা চাহিদা জাগে যে তাদের দুজনের একটা সমন্বয় ঘটুক একজন যুবক হ্যাঁ। একজন যুবকটির সমন্বয় ঘটে তারা একটা আন্তরিক বা আত্মতৃপ্তি লাভ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন আল্লাহ একটা জাগতিক নিদর্শনই হলো যে আল্লাহ রাবুল্লাহ আলমিন একটা পারিবারিক সম্পর্ক গড়ে দিয়েছে গড়ে দিয়েছে কিন্তু এই সম্পর্কটা আজকে দেখছি আমরা এই আধুনিক সভ্যতায় বা আধুনিক কর্মচঞ্চলতা এই সম্পর্কটাকে ছিন্ন করে দিচ্ছে কিভাবে ছিন্ন করে দিচ্ছে কারণ একটা পরিবারের প্রাথমিক পর্যায়ে দুইজন সদস্য স্বামী স্ত্রী এই স্বামী স্ত্রী স্বামী আল্লাহ রাবুল আলমিন বা ইসলাম স্বামীকে দায়িত্ব দিয়েছে যে স্ত্রীর যাবতীয় চাহিদা পূরণের জন্য স্বামীকে দায়িত্ব দিয়েছে যার ফলে স্বামী তো সে কর্মব্যস্ততায় থাকবেই সাথে যদি স্ত্রীও একইভাবে কর্মব্যস্ততায় থাকে তাহলে যে দেখা যায় যে দুইজন দুই মানসিকতা নিয়ে থাকবে এই দুজনের মাঝে কখনো শান্তির একটা সম্পর্ক গড়ে থাকতে পারে না কারণ একজন ব্যস্ত মানুষকে আরেক ব্যস্ত মানুষ কখনো প্রশান্তি দিতে পারে না এক ব্যস্ত মানুষকে আরেকজন ফ্রি মানুষই প্রশান্তি দিতে পারে আরেকজন ইসলামের নীতিমালা হচ্ছে যে নারীরা ওয়াকারনাফি বইয়তে শেখ সাহেবের কাছে আমরা এখানে আমার একটা কথা মনে পড়লো যে শেখ সাদি রহমাতুল্লাহ আলাই তার গুলিস্তা কিতাবে শুরুতে লিখেছে যে মাল আসবাহর আসা এসে জিন্দিগিস না জিন্দিগি বহরে গিরদ কারদানি মাল যে ধনসম্পদ জীবনকে সুখময় করবার জন্য ভরে তুলবার জন্য জীবন ধনসম্পদকে সঞ্চয় করবার জন্য নয় কিন্তু স্বামী আর স্ত্রী যদিও উভয়ের একজনের উপার্জন দিয়ে উভয়ের জীবন নির্বাহ হতে পারে তারপরেও স্ত্রীও কাজ করছেন স্বামীও কাজ করছেন যে স্বামী কাজ করে কর্মক্লান্তির পর বাসায় এসে যে প্রশান্তি একটা অনাবিল প্রশান্তি স্ত্রীর কাছে পাবেন সেই তখন স্ত্রীও কাজে তার মানে হচ্ছে যেন জীবনটা জনসম্পদ বাড়াবার জন্য ধনসম্পদ উপার্জন করে জীবনকে সুখময় করবার জন্য ভরে তোলবার জন্য এটা যেন আজকে দর্শন যেন এখন এটাই হয়েছে যে আমরা স্বামী স্ত্রী সবাই মিলে কাজ করে তারপরে আমাদের রাশি রাশি ধনসম্পদ বৃত্ত বৈভব এগুলো আমরা সঞ্চয় করব যেগুলো জাগতিক যে ম্যাটারিস্টিক এখানে একটা কথা সংযুক্ত হতে পারে আসলে বিষয়টা যেটা আমরা বলতে চাইছিলাম মূল বক্তব্যটা যেটা এখানে উপস্থাপন করার বিষয় উনি মনে করেছেন সেটা হলো যে পরিবার থেকে যে শিক্ষাটা পাওয়ার কথা এই শিক্ষাটা পেতে যে সংকটটা সৃষ্টি হয়েছে সেটা পরিবার আগেও ছিল এখনও আছে হয়তো আগে আমরা দেখেছি যে বড় পরিবার যৌথ পরিবার একটু বিগ সাইজের এখন ছোট হলেও একক পরিবার পরিবার তো আছে হ্যাঁ। কিন্তু পরিবারের কাছ থেকে শিক্ষা দরকার আছে কিনা এখন আধুনিক সভ্যতা আমাদের যেটা বলছে সেটা হলো যে মানে তেমন প্রয়োজন নাই এবং সেই সিস্টেমটাও নাই আপনি একটু আগে আমেরিকার যে ফ্যামিলির একটা উদাহরণ দিয়েছিলেন যে আঠারো বছর পর্যন্ত অপেক্ষা করে বিষয়টা এরকম না বিষয়টা হলো যে আঠারো বছর আগে যে সময়টা আছে সেখানে তার স্বাধীনতাটা কীরকম সেখানে স্বাধীনতা হলো যে হ্যাঁ বলুন যে একটা শিশু এই ফ্যামিলিতে এই এই সময়টায় সে যা চাইবে হ্যাঁ বলুন তাহলে হয়ে যাচ্ছে কিন্তু অনিয়ন্ত্রিত একটা কিছু তাকে কিন্তু গাইডলাইন দেওয়া হচ্ছে শেখানো হচ্ছে এখন আপনি তো যদি তাকে ফেলে চলে যান কর্মব্যস্ততা স্বামীরও থাকবে স্ত্রীও থাকবে আপনি বাইরেও কাজ করতে পারে ভিতরেও তো তার কাজ করতে হবে বসে তো আর থাকবে না কাজ আছেই তার কিন্তু সেখানে এই শিশুটাকে পরিচর্যা করার জন্য ইসলামী সমাজ যদি হতো তাহলে তাকে যেভাবে গড়ে তোলার যেমন সাত বছরে কি করতে হয় দশ বছরে কি করতে হয় আপনি ওখানে প্রশাসনের কথা কেন বলা হয়েছে যে ওই সময়টাতে তার আজকে ধরেন ইন্টারনেটের যুগ তথ্য প্রযুক্তির যেই উন্নত শিখরে আমরা চলে আসছি এটা ফ্রি দিয়ে দেন তার কাছে আপনি হ্যাঁ বলুন তাহলে কি হয়ে যাবে যে সে মোবাইল থেকে আপনার টিভি দেখার দরকার নেই কম্পিউটার দেখার দরকার নেই শুধু মোবাইলের এই এক ইঞ্চি স্ক্রিনের ভিতরে সে এমন কিছু পাবে তথ্য এমন কিছু শিক্ষা এমন কিছু চর্চা যে তার মনোবৃত্তিগুলো সব বিধ্বংসী একটা কিছু চলে আসতে পারে পাশ্চাত্য সভ্যতায় একটা ছেলে একটা বাচ্চা বাসায় বসে আছে সেখানে সে একটা কিছু করতে চাচ্ছে ধরেন একটা অবৈধভাবে একটা ছেলের সাথে মিশামিল করতে চাচ্ছে অথবা একটা কম্পিউটার সে ব্যবহার করতেছে মোবাইল ব্যবহার করতেছে সেখানে তার পিতা যদি তাকে বাধা দেয় তাহলে কী হবে সে এখনই যদি পুলিশকে বলে পুলিশ এসে তার পিতাকে গ্রেপ্তার করার ক্ষমতা রাখে গ্রেপ্তার করে নিয়ে যাবে বা শাস্তির ব্যবস্থা আছে সেখানে কিন্তু এই যদি থাকে তাহলে পিতা মাতা হ্যাঁ। তাতে নিয়ন্ত্রণে রাখতে সুযোগ পাচ্ছে না কিন্তু আপনার ইসলাম তো বলেছে যে দশ বছর যদি চলে যায় তারপরে যদি ভায়োলেট করতে চায় তখন তুমি তাকে কি করতে পারো শাসন করে তাকে নিয়ন্ত্রণে নিয়ে আসো এই নিয়ন্ত্রিত শিক্ষাই পরিবার দিবে জি জি ইসলামের কথা হলো নিয়ন্ত্রিত বিষয় আর কি এর হ্যাঁ, অর্থ মানে আসলে শিশুকে হা বলুন তার অধিকার থেকে তাকে বঞ্চিত করা হা বলুন এর অর্থ এই নয় যে তাকে যত রকমের যা চাইবে তাই হ্যাঁ, এখানে আমাদের হ্যাঁ, আলোচনায় যেটা পরিষ্কার হয়েছে যে বর্তমান সভ্যতা এই বিশেষ করে মানুষের জীবনে যে কর্মচঞ্চলতা কর্মব্যস্ততা এনে দিয়েছে আমরা আমাদের এই আলোচনা দিয়ে বর্তমান সভ্যতার এই গতিধারাকে আমরা কিন্তু ফিরাতে পারবো না কিন্তু এই অবস্থায় আমাদের করণীয় ইসলাম পৃথিবী গিয়ে যাবে নতুন নতুন সংকট সৃষ্টি হবে বর্তমান এই কর্মব্যস্ত চঞ্চলময় পৃথিবীতে কোথাও দাঁড়াবার ঠাই নেই কোথাও দাঁড়িয়ে নিঃশ্বাস নেওয়ার সুযোগ নেই সবাই যেন যন্ত্রের মতো যন্ত্রের পিছনে এক যান্ত্রিক জীবন নিয়ে ছুটে চলছে কিন্তু এত শত ব্যস্ততার ভিতরেও আমাদের একটি জায়গা আছে যেখানে আমরা নিঃশ্বাস নিতে পারি যেখানে আমরা শান্তি পেতে পারি যে ছায়ার নিচে আমরা দাঁড়িয়ে আমাদের ক্লান্ত শরীরকে পরিশ্রান্ত করতে পারি সেই জায়গাটির নাম হচ্ছে আল্লাহ সুবাহান হওয়া আলার দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম ইসলাম এবং ইসলাম ইসলামই একমাত্র বর্তমানে সংকটময় অবস্থা থেকে মানব জাতিকে উদ্ধার করতে পারে এই আহ্বান জানিয়ে আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রেখে আমাদের স্টুডিওতে উপস্থিত সম্মানিত তিনজক আলোচক বৃন্দকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠান শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পৃথিবী বাংলায় هذا سبيل الله من يسلكه فاز بكل حمد ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন প্রতি শুক্রবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় marriage or divorce, Islamic ruling?